হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় পশ্চিমা হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়ে হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় পশ্চিমা হাওয়ালাই গাছে বাংলাদেশের গায়ে কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড় খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের একনি কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড় খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের একনি মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায়ে সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া গেছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় পশ্চিমা হাওয়া গেছে বাংলাদেশের গায়ে হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে পরা যায় ইন্ডিয়ার হাওয়া গেছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরা যায় পশ্চিমা হাওয়া গেছে স্বাধীন দেশের গায়ে সর্বত্রই ভরে গেছে বিউটি পার্লারে রূপচর্চার নামে শেথা অশ্লীলতা চলে সর্বত্রই ভরে গেছে বিউটি পার্লারে রূপচর্চার নামে শেথা অশ্লীলতা চলে মুসলিম সেজে কত নারী পার্লারেতে যায় মুসলিম সেজে কত নারী পার্লারেতে যায় পর্দা ছেড়ে মেকআপ করে হাঁটে যে রাস্তায় পর্দা ছেড়ে মেকআপ করে হাঁটে যে রাস্তায় হায় রে হায় রে দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া গাছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে দুঃখে পরাণ যায় পশ্চিমা হাওয়া গাছে বাংলাদেশের গায়ে দেশটা দেখো ভরে গেছে নগ্ন সিনেমাতে খুন ধর্ষণ অশ্লীলতা চলে দিনে রাতে দেশটা দেখো ভরে গেছে নগ্ন সিনেমাতে খুন ধর্ষণ অশ্লীলতা চলে দিনে রাতে কত যুবক ধ্বংস হলো টিভি সিনেমায় কত যুবক ধ্বংস হলো টিভি সিনেমায় তবুও তারা দলে দলে সিনেমাতে যায় তবুও তারা দলে দলে সিনেমাতে যায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া গেছে বাংলাদেশের গায়ে হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হিন্দুকে আর মুসলমানকে চেনার উপায় নাই হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়ে হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়া লাইগাছে স্বাধীন বাংলার গায়ে